संसार संसारसिन्धोत्तरणे हृदय यदि सात् सङ्कीर्तनमृतरसे रमते मनोश्चे प्रेमां बुधो विहरणे यदि चित्तवीति चैतन्य कुरुतानुरागम् चैतन्यचन्दचरणे कुरुतानुरागम् শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন শ্রীমন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে যে অপ্রাকৃত সংকীর্তন যজ্ঞের অগ্নি প্রজ্বলিত করেছিলেন সেই সংকীর্তন যজ্ঞ অগ্নিতে আমরা যারা গৌড়ীয় সবাই সেই সংকীর্তন যজ্ঞাঙ্গিতে আত্মহতি দিতে পারলেই আমাদের জীবন সার্থক শ্রীমন মহাপ্রভু যে সংকীর্তন যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেছেন সেটাকেই আমরা বহুমানন করি শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের কথা কীর্তন সমস্ত কিছুই শ্রীমন মহাপ্রভুর অনুমোদিত মহাপ্রভু সিদ্ধান্ত আলোচনা অনুযায়ী আমরা যে সমস্ত কথা উত্থাপন করেছিলাম শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের আলোচনা প্রসঙ্গে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের কালকে আমরা এসছিলাম নবম স্কন্ধের চতুর্থ অধ্যায় শিলপ্রভুপাত জানিয়েছিলেন শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত যে সমস্ত আলোচনা আছে ভক্তদের সেই সমস্ত আলোচনাগুলো সম্যকরূপে অনুভব হলে পরে তবে দশম স্কন্ধের যে অপ্রাকৃত আলোচনা সেটাই অনুভবের বিষয় হবে যতক্ষণ পর্যন্ত না নবম স্কন্ধ পর্যন্ত সঠিকভাবে গুরু বৈষ্ণব আনুগত্যে শোভন করা না যাবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত দশম স্কন্ধের কোনো কিছুই অনুভব করা যাবে না আর দশম স্কন্ধ আলোচনার পর যদি একাদশ স্কন্ধ এবং বারো স্কন্ধ দ্বাদশ স্কন্ধ যদি আলোচনা না হয় তাহলে শ্রীমৎ ভাগবতী মহাপুরাচন পুরাণের আলোচনা অসম্পূর্ণ রয়ে যাবে এমনকি ক্ষতিও হতে পারে যতক্ষণ পর্যন্ত না এগারো স্কন্ধের আলোচনা এবং এবং দ্বাদশ স্কন্ধের আলোচনা সম্যকরূপে সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ শ্রবণ করেছি এটা বলা যাবে না আলোচনা প্রসঙ্গে কালকে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের নবম স্কন্ধে আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত উপনীত হয়েছিলাম সেখানে শ্রী সুখদেব গোস্বামী বলছেন যে নাভাগো নভাগাপত্যম ইয়ম তত ভাতর কবিম জবিষ্টম ব্যভজনোদ্দায়ম ব্রহ্মচারিণম মাগতম কালকে আলোচনা করা হয়েছিল সুখদেব বলে রাজন নাভাগ নভাগের পুত্র নাভাগ দীর্ঘকাল গুরুকুরে বাস করে যখন ফিরেছিলেন সেই সময়তে তার ভ্রাতারা তাকে পিতার যে সম্পত্তি যেগুলো ভাগ করে তারা নিয়ে নিয়েছিলেন তারা তাকে আর দেননি যখন সে সম্পত্তির ভাগের কথা উত্থাপন করল বললেন যে এই বৃদ্ধ পিতা ইনি হলেন তোমার দায় এইভাবে পিতাকে স্বরূপ বলেছিলেন কালকে আমরা দেখেছিলাম এইভাবে অঙ্গিরসের যজ্ঞেতে কিভাবে তিনি এই সহায়তা করেছিলেন আর সহায়তা করে প্রতি ছয় দিন পর পর যে সমস্ত যজ্ঞের যে ক্রিয়াকর্মের উপদেশ সেগুলো করেছিলেন তাতে যখন তারা যজ্ঞ শেষ করে চলে গেলেন তখন তারা সেই সমস্ত যোগ্য অবশেষ তাকে দিয়ে গেলেন পিতার উপদেশেই তিনি করেছিলেন সব কর্ম কিন্তু যজ্ঞের অবশেষ বাস্তবিক পক্ষে রুদ্রের পাওনা সেই জন্য সেগুলো যখন গ্রহণ করতে গেলেন তখন রুদ্র এসে বাধা দিলেন আলোচনা প্রসঙ্গে রুদ্র বললেন এগুলো তো আমার পাওনা তুমি পিতাকে জিজ্ঞাসা করে এসো এই সমস্ত আলোচনায় দেখেছি তার সত্যবাদিতা এবং নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে রুদ্র তাকে সমস্ত এইসব সম্পত্তি দিয়ে দিয়েছিল এইভাবে দেখা যায় রুদ্রদেব তাকে সব কিছু দিয়েছিলেন আর তার পুত্র এই যে অম্বরীশ মহারাজ তার প্রভাব বলতে গিয়ে সুখদেব গোস্বামী বলছেন ব্রহ্মসাপ ব্রহ্মদণ্ড কাউর প্রতি বৃথা যায় না কিন্তু এই অম্বরীশ মহারাজ তার এই ব্রহ্মদণ্ড কাজ করে নাই এটা কি করে না করে নাই বড় আশ্চর্য জিনিস পরীক্ষিত মহারাজের এ প্রসঙ্গে যে প্রশ্ন তার উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী বললেন অম্বরীশ মহারাজ সপ্তদ্বীপের অধিপতি ছিলেন পৃথিবীর অক্ষয় সম্পত্তি তিনি লাভ করেছিলেন ভূতলের অতুল ঐশ্বর্য সমস্ত কিছু তার অধীনে ছিল কিন্তু তথাপি তার কোনো রকম অভিমান স্পর্শ করে নাই কারণ তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত ভগবত ভক্ত তিনি তার জীবনের অখিল সময় যে সময়গুলো সমস্ত ভগবত সেবায় নিযুক্ত করেছিলেন আমরা সকালে আলোচনা প্রসঙ্গে যে সমস্ত কথা দেখেছিলাম যে নববিধা ভক্তি রাজ্যের এক একজন আচার্য এক এক ভক্তি অঙ্গ যাজন করেছিলেন কিন্তু এই অম্বরীশ মহারাজ নববিধা ভক্তির নববিধা ভক্তির একই সঙ্গে যাজন করেছিলেন সব এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ বাসুদেবে ভগবতী তদ্ভক্তি সুচ সাধুসু প্রাপ্ত ভাবম পরম বিশ্বম জেনেদম লষ্টবৎ স্মৃতম আর ওই অম্বরীশ মহারাজ ভগবান বাসুদেবে এমন ভক্তি লাভ করেছিলেন আর ভক্তজনের প্রতি পরম ভাব প্রাপ্ত হয়েছিলেন এই জন্য বিশ্ব বিশ্বের বৈভব যা কিছু তার নিকট লোষ্টবধ তুচ্ছ সমগ্র বিশ্বের সপ্তদ্বীপের অধিপতি হয়েও তার মধ্যে বিন্দুমাত্র কোনো অভিমান স্পর্শ করে না তিনি কিভাবে ভক্তিযাজন করতেন সেটা বলতে গিয়ে অল্পের উপর আলোচনা করা যাক অনেক আলোচনা এই আলোতে হবে কি না আজকে বংশ পরম্পরা অনেক কিছু আছে এগুলো সব ভুল হয়ে গেল চোখে দেখতে পারো মুশকিল হয়ে যায় বলছেন সবই মন কৃষ্ণ পদার বিন্দয়োর বাচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনী করৌহ करौ हरेर्मन्दिरमर्जनादिषु श्रुतिं चकारुच्युत सुदुक सत्कथोदये स वै मन मनः कृष्णपदारविन्दयोर्वाचांसि वैकुण्ठगुणानुवर्णनि करौ हरेर्मन्दिरमर्जुनादिषु श्रुतिं चकारुच्युत सत्कथोदये मुकुन्दलिङ्गालयदर्शने दृशौ अंग अङ्गसङ्गमम् तत्द घ्राणञ्च तत्पादसरोजसौरभिस्मत्तलसा रसनं तदर्पिते पादौ हरेः क्षेत्रपदानुसर्पणे शिरोरिषिकेशपदाभिबन्धने कामच दास्ये न तो काम कामया यथोत्तम श्लोको जनाश्रयारतिः अमरीश महाराज তার ভগবানের চরণে এই প্রার্থনা সবই মনে তার মনটা ভগবানের কৃষ্ণর পদার বিন্দুতে সর্বদা বিরাজমান আর বাচাংশী তার যে কথা বলবার তা সেটা বৈকুণ্ঠ গুণান বর্ণনে অর্থাৎ অপ্রাকৃত জগতের গুণগাথা আলোচনায় ব্যস্ত করৌ তার হত হস্তদ্বয় সর্বদা হরের মন্দির মার্জনা মার্জনাদিষু হরিমন্দর মার্জনাদিতে ব্যস্ত আশ্রুতিম অর্থাৎ শ্রবণেন্দ্রিয় চকারচ্যুত সৎকথোদয় ভগবানের কথা উচ্চারণে নাম উচ্চারণে ব্যস্ত তার চক্ষুদ্বয় ভগবানের মূর্তি শ্রীমূর্তি মুকুন্দলিঙ্গালয় দর্শনে দেশৌ আর তার ভিত্ত পরিচর্যায় তার সেবা ভগবানের সে সেবকের পরিচর্যায় তার অঙ্গসঙ্গম হতো আর ঘ্রাণ শক্তিকে তিনি ভগবানের চরণে নিবেদিত তুলসী ফুল যে সমস্ত এই সমস্ত আঘ্রাণ করতে গিয়ে তিনি তার নাসিকাকে কাজে লাগিয়েছিলেন রসনার মধ্যে ভগবানের যে চরণে অর্পিত তুলসী দিতেন পদদ্বয় দ্বারা তিনি ক্ষেত্র পরিক্রমা করতেন পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে আর তার মস্তক সর্বদাই ভগবানের চরণে নমন করত শির ঋষিকেশ পদাবিবন্ধনে আর কামকে তিনি ভগবানের সেবায় লাগিয়েছিলেন কামকে তিনি ভগবানের সেবায় লাগিয়েছিলেন তিনি নিজের কাম উপভোগের জন্য লাগান নাই এইভাবে তিনি তার জীবনকে সর্বাঙ্গীনভাবে হরিসেবাময় ভগবৎ সেবাময় করতে পেরেছিলেন একদা একাদশী তিথি উপস্থিত হয়েছে একাদশী তিথিতে তিনি যথাযথভাবে সে ব্রত পালন করেছেন একাদশী যেরকমভাবে সাধারণ লোক পালন করে ওরকম নয় নিরম্বু উপবাস করে একাদশী তার আগের দিন একাহার পরের দিন একাহার ইত্যাদি অনেক কথা আর ভগবত কথা প্রসঙ্গে রাত্রি জাগরণ এইসব প্রসঙ্গ একাদশীতে অত্যন্ত কার্যকরী অর্থাৎ হরিভক্তির জন্য যে সমস্ত করা উচিত একাদশী সেরকমভাবে আলোচনা করলে সেরকমভাবে পালন করলে অবশ্যই ব্রতের ফল পাওয়া যায় তিনি দ্বাদশীর দিনেতে যখন পালন করবার জন্য তৈরি হচ্ছেন সেই সময়তে দেখা গেল অল্প সময় বাকি রয়েছে সেই সময় আমাদের দুর্বাসামুনি সশিষ্য সেখানে এসে উপস্থিত হলেন মুনি উপস্থিত হওয়াতে তার যথাযোগ্য সম্মান করলেন এবং পালন করবার জন্য তাকে তো পালন করবেন তিনিও অবসরে তিনি যখন তার নিজের ক্রিয়াকর্ম করতে গেলেন যমুনাতে এসে দেখেন মানসে তিনি উপলব্ধি করতে পারলেন যে রাজন পালন করেছেন তার কিছু করারও ছিল না কেন একাদশী তিথি পালন করলে পরে তার সময় মতো তার পালন করবার দরকার সেই সময় একাধারে ঋষির অপমান হতে পারে অতীতে তিনি আবার একাধারে একাদশী উল্লঙ্ঘন হবে ঋষিগণের কাছে আলোচনা করাতে ঋষিগণ উপদেশ করলেন যে এক কাজ করা যাক যদি এক সর্ষে পরিমাণ জলের দ্বারা যদি আচমন যদি যদি পালন করা যায় তাতে তোমার উপবাস তাতে পালন হবে একাদশীর আর তার সঙ্গে সঙ্গে খাওয়া হলো না কিছু ভোজন করা হলো না এরকম দুটোই হবে ব্রতান্তে কার্তিকে মাসি তিরাত্তম সমুপে সমুপোষিত স্নাত কদাচিৎ কালিন্দিয়াম হরিম মধুবনের মধুবনে অর্চয়ত একদা ব্রত অবসানে কার্তিক মাসে তিরাত্ম উপবাস করে রাজা যমুনা যে স্নান করে মধুবনে ভগবান হরি অর্চন করতে আরম্ভ করলেন পরে আমরা এই যে পারণের দেখলাম সেই সময় ধর্ম সংকটে রাজা ঋষিগণের উপদেশে পালন করেছিলেন কিন্তু দুর্বাসা মুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়লেন তিনি সহ্য করতে পারলেন না দুর্বাসা মুনি যখন সেখানে এসে রাজনকে অত্যন্ত কঠোর ভাষায় বলতে আরম্ভ করলেন যে তুমি আমাকে ছেড়ে এরকম অতিথি অপমান করেছ মন্যুনা প্রচলত গাত্র ভ্রুকুটি কুটিলা নানাহা ভবক্ষিত সুতরাম কৃতাঞ্জলিম আভাসত অহো অশ্ব নৃশংস শ্রেয়োন্মত পশ্যত ধর্ম ব্যতিক্রম বিষ্ণুর অভক্ত এই মানিনা এই বিরাট নিজেকে মনে করে নিয়েছে নৃশংস ঐশ্বর্যমত্ত বিষ্ণুর অভক্ত ঈশাভিমানী রাজা অম্বরীশের ধর্মাতিক্রম দেখো তিনি অতিথিকে ছেড়ে এসে নিজে পালন করেছে অত্যন্ত রেগে গিয়ে কি করলেন সেখান থেকে দুর্বাসা কি করলেন একটা কৃত্য আঁশ সৃষ্টি করলেন জটা থেকে তমা বলছেন এরকম অবস্থায় রেগে গিয়ে মস্তক থেকে জটা উৎপাটন করে জমিতে ছুঁড়ে মারলেন ভয়ঙ্কর এক কৃত্যার সৃষ্টি হলো যেটা রাজার কাছে একটা বিশাল ভয়াবহ কিন্তু রাজা তো বিচলিত হলেন না রাজা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভগবানের চরণে স্মরণে আছেন যিনি নববিধা ভক্তির সর্বাঙ্গীনভাবে যাজন করেন অম্বরীশ মহারাজের মহিমা অপার অম্বরীশ মহারাজ বিচলিত হলেন না কিন্তু এতে ভগবান অসন্তুষ্ট হলেন এবং সুদর্শন অম্বরীশ মহারাজকে রক্ষা করছে সেই জন্য সুদর্শন আস্তে আস্তে কৃত্যাকে প্রথমে শেষ করল দগ্ধীভূত এবং সেই চক্র দুর্বাসামণি মহৎ বৈষ্ণব চরণে অপরাধ করেছেন এরা জগতের কাছে একটা বিশাল শিক্ষণীয় বিষয় যে কিভাবে ভগবান রক্ষা করলেন ভক্তের পেছনে থাকেন ভগবান সুদর্শনকে রাখেন এটা তার সেখানে চক্র দুর্বাসামণিকে তারা করতে থাকল চক্রের পরাক্রমের দুর্বাসা মুনি ছুটতে থাকলেন কোনো জায়গায় গিয়ে শান্তি পেলেন না ভগবান কি ব্যবস্থা করলেন এটা আলোচনার বিষয় প্রথমে ব্রহ্মা পারলেন না শঙ্কর নয় অনেক কথা ভগবানের কাছে যখন গেলেন ভগবান বললেন আমি তো এ ব্যাপারে কিছু করতে পারবো না যেখানে এই অপরাধ হয়েছে সেখান থেকেই তোমার সমাধান হবে ওই জন্য হচ্ছে ব্রহ্মার কাছ থেকে প্রত্যাখ্যান পেলেন প্রত্যাখ্যাত বেরিঞ্চেন বিষ্ণু চক্রোপতাপিতা দুর্বাসা শরণম যাতা স্বর্বম কৈলাসবাসিনম প্রথমে ব্রহ্মা উপেক্ষা করলেন তাতে শঙ্করের শরণাপন্ন হলেন কৈলাসে শঙ্কর ভগবান একই কথা বললেন যে বয়ম ন তাত প্রভা প্রভবাম ভূমনি যস্মিন পরে অন্য ওপি অজ জীব কোষাহা ভবন্তি কালে ন ভবন্তি হীদৃশাহা সহস্রশো ইয়ত্র বয়ম ভ্রমাম শঙ্কর বলেন তাহাতো পরমেশ্বর ইদৃশ দৃশ্যমান ব্রহ্মাণ্ড সদৃশ সহস্র সহস্র ব্রহ্মাণ্ড যাতে নাশপ্রাপ্ত হয় এবং যার বিষয়ে আমরা বহুবার বিভ্রান্ত হয়ে থাকি উপলব্ধি করতে পারি না সেই আমরা সেই মহাপুরুষের সমীপে কিছুই করতে পারবো না তথায় আমাদের প্রভুত্ব নাই আমরা কিছু করতে পারবো না এই ব্যাপারে ভগবানের কাছে যখন পৌঁছালেন শেষে ভগবান বললেন অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইবোধিজ সাধুবীরগ্রস্ত হৃদয় ভক্তৈর ভক্ত জনপ্রিয় আমি অহম ভক্ত পরাধীন আমি ভক্তের পরাধীন আর সাধুরা আমার হৃদয়কে সমস্ত অধিকার করে নিয়েছে এক্ষেত্রে ভক্তজন আমার প্রিয় এই কারণে সাধু ভক্তরা আমার হৃদয়ে গ্রাস করেছে আর কিছু করার নেই মৎসেবায়া প্রতিতম তে শালকাদি চতুষ্টয়ম নেচ্ছন্ত সেবায়া পূর্ণাহা কুত অন্যৎ কাল বিপ্লুতম আমার সেবার আনন্দে তারা পূর্ণ তাদের কোনো কামনা বাসনা থাকে না তারা সদা তৃপ্ত চির তারা যদি তাদের কাছে শালক্য আদি চতুষ্টয় এইসব প্রাপ্তির প্রসঙ্গ আসে তারা সেটাও কামনা করে না সুতরাং কালের দ্বারা যে বস্তুগুলো বিনাশপ্রাপ্ত হয় তাদের উপর তাদের কোনো রকম মোহ নাই সেই সমস্ত অভিলাষ তারা করবেন এটা সম্ভাবনা কোথায় কালের দ্বারা কালের গতিতে যেসব বস্তু না বিনাশপ্রাপ্ত হয় সেই সব বস্তু প্রাপ্তির কোনো আশাই তাদের থাকতে পারে না সাধব হৃদয়ম মধ্যম সাধনম হৃদয়ন্তহম মদন্নতে ন জনন্তী নাহম তেভ্য মনাকপি সাধুরা আমার হৃদয়কে অধিকার করে রেখেছে আর আমাকে ছাড়া তারাও কিছু জানে না এই জন্য এ ব্যাপারে আর কি করব কিছু করার নেই ভগবানের উপদেশ হল দুর্বাসা মুনির প্রতি যে তোমাকে অম্বরীশের কাছেই যেতে হবে অম্বরীশের কাছেই যেতে হবে অম্বরীশের কাছে গেলেই এ সমস্যার সমাধান হবে এছাড়া আর কোনো উপায় নাই ভগবত কর্তৃক এইভাবে উপদিষ্ট হয়ে দুর্বাসামণি ছুটতে ছুটতে অম্বরীশ মহারাজের কাছে এলেন তার চরণোদয়ে পতিত হলেন অম্বরীশ মহারাজ স্বাভাবিকই মহাবৈষ্ণব তিনি লজ্জিত হলেন যে এরকম একজন ঋষি তিনি আমার কাছে পতিত হয়েছেন তাকে অত্যন্ত পীড়িত দেখে তিনি সুদর্শনে স্তব করতে আরম্ভ করলেন সুদর্শনকে বলতে লাগলেন যে আমি যদি জীবনে কোনো ব্রত উপবাস কিছু করে থাকি ভগবানকে সন্তুষ্টির জন্য নমহ ভাখিল ধর্ম সে তভি হি অধর্মশীলা সুর ধূম কেতবে ত্রৈলক্য গোপায় বিশুদ্ধ বর্চসে মনোজবায়াদ্ভুত কর্মণি গিনি হে সুনাভ তুমি অত্যদ্ভুত কর্ণা কর্মা যেহেতু অখিল ধর্মের তুমি সেতু অতএব অধর্মশীল অসুরগণের ধূমকেতু অদাহক সদৃশ্য তুমি ত্রৈলক্য রক্ষক তুমি অত্যুজ্জ্বল তেজ তুমি মনের ন্যায় গতিশীল আমি তোমাকে নমস্কার করি শেষে প্রার্থনা করলেন যদি আমার স্বীকৃতি থেকে থাকে তাহলে এই ঋষি যেন অব্যাহতি পায় এই প্রার্থনা করাতে দেখা গেল সুদর্শন সংস্থুত হয়ে ধীরে ধীরে ইতি সংস্তুবত রাজ্ঞ বিষ্ণুচক্রম সুদর্শনম বিষ্ণুচক্র সুদর্শন এইভাবে সংস্তুত হয়ে আসাম্যদ সর্বত বিপ্রম প্রদহত রাজ যাচাইয়া রাজার এই প্রার্থনাতে সুদর্শন রাজার প্রার্থনায় আস্তে আস্তে প্রসন্ন হলেন প্রসন্ন হয়ে তাকে মুক্ত করলেন জন্নাম শ্রুতিমাত্রেন অপমান ভবতি নির্মল তস্বতীর্থপদ কিংবা দাসানাম অবশিষ্ট আছে দুর্বাসা বলতে লাগলেন দুর্বাসা তখন স্তুতি করতে লাগলেন অম্বরীশ মহারাজের প্রশংসা প্রথমে তো অত্যন্ত ক্রুদ্ধ হলেন বিচার না করে যে রাজা অধার্মিক দাম্ভিক কিন্তু রাজা তো দাম্ভিক নয় ধর্ম সংকটে তিনি জল দিয়ে পালন করেছিলেন তাতে কোনো দোষ ছিল না এই জন্য বলছেন যার নামমাত্র পুরুষের নর্মল নির্মল হয় সমস্ত লোক আর সেই তীর্থপব ভগ তীর্থপদ স্বরূপ ভগবানের যে দাসগণ তা তাদের কি কার্যই বা অবশিষ্ট থাকে তাদের তারা তো সর্বাঙ্গী মানে পূর্ণ এইভাবে দুর্বাসা মুনি রক্ষা পেলেন অম্বরীশ মহারাজের স্তব করলেন করে তিনি বিদায় নিলেন অল্পের ওপর এইসব আলোচনা হলো নবম স্কন্ধেতে বিশাল বংশবর্ণন আমরা সূর্যবংশের বর্ণন এবং চন্দ্রবংশের বর্ণনা পাব অনেক কথা সেখানে সুখদেব গোস্বামী বলছেন যে হে রাজন বিরূপ কেতমাল এবং শম্ভু এই তিনজন অম্বরীশের পুত্র বিরূপের পুত্র হল পৃষদস্য পৃষদস্যের পুত্র অতিরথ সন্তান উৎপাদনের জন্য প্রার্থিত হয়ে মহর্ষি অঙ্গিরা নিঃসন্তান অতিরথের ভারজাতে ব্রহ্মতেজ সম্পন্ন কতিপয় পুত্র উৎপন্ন করেন অঙ্গিরা থেকে এইসব অঙ্গিরা ঋষির থেকে হয়েছিল বলে তাই তারা অতিরথের ক্ষেত্রে প্রসূত হওয়ায় অতিরথ গ্রত হয়েছিল তথাপি অঙ্গিরার ঔরসে জন্মগ্রহণ করেছিল বলে অঙ্গিরস বলেও তারা বিখ্যাত ছিল প্রশ্ন হলো এই হাঁচির সময় যখন মনু একটু হাঁচি দিয়েছিলেন সেই সময় নাক থেকে নাসিকা থেকে ইক্ষাকুর জন্ম হয় ওই ইক্ষাকুর একশত সন্তান হয় তন্মধ্যে বিকুক্ষীণ নিমি ও দণ্ড ইহারা শ্রেষ্ঠ এইভাবে পরপর বংশ বর্ণনা হচ্ছে তার বংশেই একদা সেই ইক্ষাকু অষ্টকা শ্রাদ্ধে পুত্র বিকুক্ষীকে আদেশ করলেন যে মেধ্য আগে মাংস দিয়ে সমস্ত হতো যোগ্য কলিকালে সেটা হয় না ভিক্ষা এখানে বিকিক্ষু এই করতে গিয়ে সেখানে জঙ্গলে ক্ষুধার্ত হওয়াতে কিছু আহার করে ফেলেন অবশিষ্ট মাংস যখন পিতাকে দেন সেই সেটা যেহেতু উচ্ছিষ্ট সেটা লাগবে না সেবাতে এতে গুরুকুল বৈশিষ্ট্যকে নিয়োগ করলে তিনি রাজাকে বললেন এই মাংস তো দূষিত এতে চলবে না গুরু কর্তৃক এইভাবে অভিহিত হওয়ায় পুত্রের কর্ম জানতে পেয়ে তাকে তাড়িয়ে দিয়েছিলেন অনেক কথা এসব পিতা যখন উপর পিতা যখন মৃত হলেন বিকিক্ষু স্বদেশ তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বিকিক্ষু স্বদেশে ফিরে এসেছিলেন পৃথিবী শাসন করেছিলেন তিনি শশাদ নামে বিখ্যাত হয়েছিলেন পরবর্তীকালে শশাদের পুত্র হচ্ছে পুরঞ্জয় ইনি ইন্দ্রবাহু ও কোকুৎস নামে উক্ত হন দেবরাজ ইন্দ্রের দ্বারা আহত হয়ে তিনি ওষুধদের সঙ্গে যুদ্ধ করেছিলেন তিনি যখন যুদ্ধ করেছিলেন তখন শর্ত রেখেছিলেন যদি ইন্দ্র আমাকে বহন করে বাহন রূপে আমি ইন্দ্রকে পাই তাহলে আমি যুদ্ধ করব ইন্দ্র লজ্জিত হয়ে প্রথমে রাজি হননি কিন্তু পরবর্তী সময়তে দেবদেব বিষ্ণুর বাক্যেতে তিনি রাজি হয়েছিলেন এই জন্য তার নাম ইন্দ্রবাহু হয় এইভাবে তিনি মহাবৃষ হয়ে ইন্দ্র তাকে বহন করেছিলেন যুদ্ধতে সেই যুদ্ধতে দেবরাজের জয়লাভ হয়েছিল যুদ্ধ করেছিলেন তিনি পরবর্তীকালে তদনন্তর বর্মপরিহিত পুরঞ্জয়ে শ্রাণিত বান সকল এবং দিব্য ধনু লয়ে ধনু নিয়ে যুদ্ধ করতে ইচ্ছুক ও দেবতাগণ কর্তৃক সুত হয়ে সে বিষের উপর অবস্থান করে জয় করেছিলেন সমস্ত ওদের দেব দৈত্যদেরকে পরাজিত করেছিলেন এইভাবে পুরঞ্জয় পুরঞ্জয়ের পুত্র আনেনা তৎপুত্র পৃথু পৃথুর পুত্র ওই পৃথু নয় এ পৃথুর পুত্র বিশ্বগান্ধী এইভাবে যুবনাশ্বে তারপর তার পুত্র তার পুত্র চন্দ্র তার পুত্র যুবনাশ্র যুবনাশ্রের পুত্র শ্রাবন্ত শ্রাবন্তী পুরী নির্মাণ করেছিলেন এইভাবে ধীরে ধীরে যুবনাশের অনেক কথা যুবনাশের কোনো সন্তান ছিল না শত ভার্যার সঙ্গে একশো ভার্যা তা ছিল যুবনাশ বনে গিয়েও সর্বদা বিষণ্নভাবে থাকতেন তদ্দর্শনে বনের যে সমস্ত ঋষিগণ ছিলেন তার প্রতি দয়ালু হয়ে তাকে সন্তান প্রদান করার ব্যবস্থা করেন সমাহিত চিত্তে তার ইন্দ্রদ্বৈপতি যজ্ঞ প্রবর্তন করেন যজ্ঞশালায় যজ্ঞ করার পরে যে কলসিতে মন্তপুত জল ছিল সেখানে রাত্রিকালে তৃষ্ণার্ত হয়ে হঠাৎ সেই জল সে পান করে সেই জল তার পান করার কথা ছিল না পত্নীকে পান করানো হবে ভগবানের এমনই ইচ্ছা রাত্রিকালে তৃষ্ণার্ত হয়ে জল না পেয়ে সে সেই জল পান করে সকালে উঠে ব্রাহ্মণরা যারা ঋষিরা দেখেন এই কলসি জল শুনব কেন পুত্র উৎপাদনের নিমিত্ত যে কলসি জল এটা কে পান করল পরে যখন খবর পেলেন রাজা পান করেছেন তারা মাথায় হাত দিয়ে বলেন ভগবানের কি ইচ্ছে দেখ রাজ্ঞা রাজ্ঞা পিতাম বিদিত্বা বই ঈশ্বর প্রহিতে নতে ঈশ্বরের এটা কি ইচ্ছা দেখো এখন কুমার কিভাবে বেরোবে সেই জন্য তার কুক্ষি ভেদ করে পুত্র জন্ম নেয় এই যৌবনাশ্বর বড় আশ্চর্য এই যে কুক্ষি ভেদ করে জন্ম হলো যুবনাশ্বর তনয় চক্রবর্তী বলছেন যৌবনাস্যের কুক্ষি ভেদ করে চক্রবর্তী লক্ষণান্ত একটি পুত্র জন্মগ্রহণ করলেন কিন্তু সেই বালক খাবে কি তা তো পান সে তো কিছু খেতে হবে ইন্দ্র সেই বালকের মুখে তর্জনী দিলেন ইদেন ইন্দ্রের অমৃত বর্ষণ হয় এই জন্য সেই বালকের নাম হলো মানধাতা মানধাতার পিতা যুবনাশ্ব দেবতায় ব্রাহ্মণের প্রসাদে মরেন নাই তপস্যা দ্বারা সেই বনেই কালান্তরে সিদ্ধি লাভ করেন মানধাতা বড় প্রতাপশালী ছিলেন মানদাতার শশবিন্দুর কন্যা ইন্দুমতিকে বিবাহ করেন তার গর্ভে অনেক সন্তানাদি হয় তার মধ্যে পুরুকুৎস অম্বরীশ এ অম্বরীশ আলাদা ও যোগী মুচুকন্দ পুত্র উৎপাদন করেন আর পঞ্চাশটা তার কন্যা হয় সৌভরিমণির কথা আপনারা শুনেছেন যমুনার জলের মধ্যে দীর্ঘ ষাট হাজার বছর তপস্যা করেছিলেন কিন্তু কোনো এক অপরাধে তার সংসার বাসনা জাগে তিনি মানধাতাকে বলেন তোমার পঞ্চাশ কন্যার মধ্যে যে কোনো এক কন্যাকে আমাকে দাও আমি সংসার করি অপরাধের কারণ এইটি যে গরুর যখন জলে গরুর জি মহারাজ যখন যমুনার জলে মৎস্যগ্রহণ করছিলেন মৎস্যকুল তার কাছে স্মরণ গ্রহণ করেছিলেন সেই সময় গরুরের প্রতি তিনি একটা সাপ প্রদান করেছিলেন যদি আর মৎস্য গ্রহণ করো তোমার পাখা খসে যাবে তারপর থেকে গরুজি মহারাজ ওখানে আর কোনো কিছু করেন নাই কিন্তু গরুজি ভগবানের ভক্ত ছিলেন এইভাবে দেখা যায় সৌবরী মহারাজ সৌবরী ঋষি যখন মানদাদা রাজার কাছে যখন নিবেদন করেন মানদাদা দেখলেন আমি যদি না বলি তখন বিপদ হয়ে যাবে তিনি বললেন আপনি এক কাজ করুন শিবর আমাদের তো স্বয়ংবর হয় আপনি এক কাজ করুন ভেতরে চলে যান সেখানে যে কন্যাকে আপনার ইচ্ছা আপনি নিন কোনো অসুবিধা নেই রাজা মনে মনে চিন্তা করলেন এ তো একটা চালাকি হলো তাকে কেউ পছন্দ করবে না কেন ষাট ষাট হাজার বৎসর তপস্যায় তার এরকম অঙ্গের অবস্থা নিজ যোগবলে তিনি কি করলেন অপূর্ব সুন্দর শরীর ধারণ করলেন শরীর ধারণ করার ফলেতে তখন পঞ্চাশ কন্যা রাজার পঞ্চাশ কন্যাই চেঁচামেচি করতে আরম্ভ করলে একে আমার স্বামী হওয়ার যোগ্য এইভাবে পঞ্চাশ জনকেই তিনি গ্রহণ করেছিলেন পরবর্তীকালে তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন অত্যন্ত কষ্ট পেয়েছিলেন এবং অত্যন্ত দুঃখের সঙ্গে পরিতাপ করেছিলেন যে আমার ষাট হাজার বছরের তপস্যা সামান্য একটা প্রসঙ্গেতে নষ্ট হয়ে গেল এইভাবে ধীরে ধীরে সমস্ত ওই রাজাদের প্রসঙ্গ আসছে গঙ্গা আনয়নের প্রসঙ্গে নবম অধ্যায় দেখা যায় যে গঙ্গা আনয়ন করবার জন্য অংশুমান দীর্ঘকাল তপস্যা করেছিলেন অংশুমানের আগেও অন্য তাদের বংশে তারাও তপস্যা করেছিলেন অংশুমানের পুত্র দিলীপ তিনিও পিতান্নয়ে গঙ্গানয়নে অকৃতকার্য হয়ে কালের গতিতে বিদায় নেন তৎপুত্র ভগীরথ সুমহৎ তপস্যা করেছিলেন তপস্যায় গঙ্গাদেবী দর্শন দিয়ে তাকে আশা দিয়েছিলেন ঠিক আছে কিন্তু তিনি আসবেন কি করে তার বেগকে সহন করতে পারে এর ব্যবস্থা করতে হবে পৃথিবীতে গঙ্গা আসার সঙ্গে সঙ্গে সমস্ত তাপি ব্যক্তিরা গঙ্গায় স্খালন করবেন সমস্ত পাপ এর উপায় কি হবে এই সব কথা প্রশ্ন করাতে ভগীরথ সেই সমস্ত ভগবানের ইচ্ছায় সমাধান দিয়েছিলেন শঙ্কর ভগবান গঙ্গার সেই ধারাকে প্রবল বেগকে ধারণ করেছিলেন আর ভগীরথ বললেন সন্ন্যাসী যে সমস্ত সাধুগণ আছেন মা তারা তোমার যে পাপ পাপীরা ধৌত করবে তাতে হরিকে যারা হৃদয়ে ধারণ করে রেখেছেন তারা আবার তোমাদের স্নান করবে তাতে সমাধান হবে এইভাবে ভগীরথ শঙ্কর ভগবানকে আবার তপস্যা করে তাকে সন্তুষ্ট করেছিলেন সেই চন্দ্রমৌলী শঙ্কর ভগবান তথাস্তু বলে অঙ্গীকার করেছিলেন গঙ্গা পৃথিবীতে অবতরণ করেন আর সগরপুত্রগণ তাদের এই গঙ্গা জলে স্পর্শমাত্র ষাট হাজার যারা ছিলেন তাদের সমস্ত সমাধান হয় এবার রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ এর বংশে এই যে দেখা গেল পরপর ভগীরথর পুত্র হল সুত তার পুত্র নাভ নাভ হইতে সিন্ধুদ্বীপ উৎপন্ন তার পুত্র অযুতায় অযুতায়ুহ অযুতায়ের পুত্র ঋতুপর্ণ তিনি অনলের সখা তিনি নলের সখা নল নলরাজ অক্ষহৃদয় নলকে প্রদান করে তা হইতে অশ্ববিদ্যা গ্রহণ করেন তার পুত্র সর্বকাম সর্বকামের পুত্র হচ্ছে সুদাস সুদাস রাজা দময়ন্তীর পতি তাকে কখনো মিত্রসহ কখনো কলমস্পাদ ইত্যাদি বলা হতো বশিষ্ঠ সাপেতে তিনি রাক্ষস হয়েছিলেন সৌদাসের কথা বর্ণনা করতে হয় কিছু সৌদাস জানেন না তিনি গুরুদেব বৈশিষ্ট্যের সাপ পেয়েছিলেন অকারণে তার পাচক বদমাইশি করে নরমাংস তাকে দিয়েছিলেন বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়েছেন রাক্ষস বেটা তিনি জানেন না কি করে এটা বদমাইশি করে দিয়েছে তার অজান্তে হয়েছে তিনিও হাতে জল নিয়ে এরকম গুরুকে অভিশাপ দেবেন কিন্তু পরে তার স্ত্রীর ইচ্ছাতে তিনি সেটা দিলেন না সেই জল নিজের পায়ে পড়ল তো কালো হয়ে গেল পা মন্তপুত জলে তিনি রাক্ষসের মতো তিনি রাক্ষসী হয়ে গেলেন বৈশিষ্ট্য সাপে মৃগয়ায় গিয়েছেন সেখানে গিয়ে সেখানে ব্রাহ্মণ ব্রাহ্মণী সেখানে ব্যস্ত ছিলেন অন্য কাজে তাদের সুরত কর্মে ব্রাহ্মণকে ধরে ওখানে খেয়ে নিলেন তাতে অত্যন্ত দুঃখিত হলেন ব্রাহ্মণে অভিশাপ দিলেন অনেক কথা এসব হে বীর ব্রাহ্মণী বলছিলেন হে বীর তুমি দময়ন্তীর প্রতি তুমি রাক্ষস নও তুমি আমার স্বামীকে এই অবস্থায় খেতে পারো না আমি পুত্র কামনা নিয়ে বসে রয়েছি তোমার এটা তো অন্যায় কিন্তু সে শুনল না এইভাবে দেখা গেল তার কথা আর যেহেতু তার কোনো অভিশাপ পেল সে ব্রাহ্মণের কাছ থেকে যে তুমিও কোনোদিন সন্তানাদির জনক হতে পারবে না এই অভিশাপ পেয়ে রাজা অত্যন্ত দুঃখিত হলেন চিন্তা করলেন চিরকাল তো সন্তানাদি কোনো কিছুই পাওয়া যাবে না বৈশিষ্ট্যের চরণে প্রার্থনা করে সন্তানাধি পেয়েছিলেন তিনি দময়ন্তীর গর্ভে সন্তান জন্মাইয়েছিলেন এ রাজমহিষী সাত বৎসর পর্যন্ত গর্ভধারণ করেছিলেন কিন্তু প্রসূত হয় নাই তখন বৈশিষ্ট এই যে বৈশিষ্ট্য ঋষি দময়ন্তীর গর্বে অস্ম পাথর আঘাত করেছিলেন এই জন্য এই পুত্রের জন্ম হয় এই জন্য আঘাতের দ্বারা জন্ম হয় যে অস্মক বলা হয় অস্মক হতে বালিকের উৎপত্তি হয় স্ত্রীলোকেরা বেষ্টন করিয়া পরশুরাম হইতে ইহাকে রক্ষা করেন অনেক কথা সেসব এরপরে তার বংশেই ধীরে ধীরে দেখা যায় মুলুকের পুত্র দশরথ তার পুত্র ঐরবিড়ি তার পুত্র রাজা বিশ্বসহ তার পুত্র রাজ চক্রবর্তী খট্টাঙ্গ খট্টাঙ্গের প্রসঙ্গ কিঞ্চিত আপনার অবগত আছেন যিনি দেবতাদেরকে সন্তুষ্ট করেছিলেন না নিজের বীরত্বের দ্বারা দেবতাগণ যখন তাকে বরদান করতে চেয়েছিলেন খট্টাঙ্গ বলেছিলেন রাজা বলেছিলেন যে আমার আয়ু কতটুকু অবশেষ আছে এটা জানতে ইচ্ছে করি তারপর আমি বরদান বরদান নিতে পারি যখন মুহূর্ত মাত্র আয়ু অবশেষ আছে জানতে পারলেন তখন নিজপুরে আগমন পূর্বক পরমেশ্বরে মনোনিবেশ করলেন সমস্ত সমাধান করে দিয়ে করে তিনি ভগবানের চরণে গেলেন এইভাবে খট্টাঙ্গ থেকে দীর্ঘবাহু দীর্ঘবাহু থেকে মহাযশা রঘুর জন্ম হয় রঘুর পুত্র মহারাজ অজ অজ হইতে দশরথ আর সেই দশরথ মহারাজের কাছেই পরাৎপর অখিলেশ্বর শ্রী চার রূপেতে আবির্ভাব হন চারটে রূপে বিভাগ হয়ে একই তত্ত্ব রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এইভাবে তিনি জন্মগ্রহণ করেন শ্রীরামজি মহারাজের কথা কিঞ্চিত আলোচনা করা হয়েছে এখানে যে পিতৃসত্য পালনের জন্য তিনি কিভাবে জঙ্গলে গেছিলেন দীর্ঘকাল বনবাস স্বীকার করেছিলেন তারপর কিভাবে পত্নীকে অর্থাৎ সীতা দেবীকে রাবণ হরণ করেন স্ত্রী সঙ্গের জন্য যে কীরকম ধরনের অবস্থা সৃষ্টি হয়েছিল সেটা জগৎবাসীকে প্রমাণ করবার জন্য ভগবানের কোনো দুঃখ ছিল না কিন্তু তথাপি জগৎবাসীকে প্রমাণ করলেন যে কি হতে পারে এই ভাবে তিনি যুদ্ধ বিগ্রহ আদি করলেন সমুদ্র মন্থ সমুদ্রকে বন্ধন করলেন সমস্ত বানর জাতি যারা আছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করে তিনি লঙ্কায় উপস্থিত হলেন লঙ্কায় গিয়ে সেখানে কিভাবে লঙ্কাপুরি বিনাশ করেন রাবণকে উদ্ধার করেন করার পরে বিভীষণকে সেখানকার রাজ্য সিংহাসনে বসান এরকমভাবে তিনি জগৎবাসীর কাছে যে এই সব প্রসঙ্গ আমরা দেখতে পাই এখানে লঙ্কা জয়ের পরে যখন ফিরে আসেন ভগবান রামচন্দ্র সেই সময়তে ভরতজি মহারাজ দীর্ঘ সময় নন্দীগ্রামেতে অত্যন্ত কষ্ট করছিলেন মাটির তলাতে যতক্ষণ পর্যন্ত শ্রীরাম বনবাসে ছিলেন ততদিন পর্যন্ত শ্রীরামচন্দ্রের পাদুকাকে সিংহাসনে অধিষ্ঠান করে তিনি নিজে অত্যন্ত দুঃখের সঙ্গে নন্দীগ্রামে মাটির তলায় অবস্থান করছিলেন প্রতিদিন গোমাতার যে চনা গোমাতার যে গোমূত্র তাতেতে কিছু তণ্ডুল রন্ধন করে সিদ্ধ করে কোনো মতে শরীর রক্ষা করছিলেন বড় আশ্চর্য ভরতজি মহারাজের সেই বৈরাগ্য এবং ভগবানের প্রতি ভালোবাসা রামচন্দ্র যখন ফিরে এলেন সীতাকে উদ্ধার করে রাজধানীতে তখনকার দিনে নিয়ম ছিল রাজারা গুপ্ত বেশেতে রাজধানীর মধ্যে কাউর রাজ্যের মধ্যে কাউর কোনো অসন্তোষ আছে কিনা এটা জানতে বেরোতেন প্রহ্লাদ মহারাজও বেরোতেন আগেকার দিনে রাজাদের এরকম নিয়ম ছিল সেই সময় একদা রামচন্দ্র যখন খবর নিচ্ছিলেন কোথায় কিছু আছে কিনা খবর সেই সময় দেখলেন একটা ঘরেতে পতি পত্নী ঝগড়া হচ্ছে স্বামী পত্নীকে গালাগাল দিচ্ছেন দিয়ে বলছেন আমি রামচন্দ্র মতো কাপুরুষ নয় যে পরের গৃহ থেকে আবার সে স্ত্রীকে নিয়ে এসে রাখবো ওকে ত্যাগ করে দেবো এরকম ধরনের না হম বিভর্মি দুষ্টা দুষ্টাম অসতিম পরবেশ্ম গাম পরের ঘরে তুই যাস স্ত্রৈনহি বিভ্রিয়াস সীতাম রাম নাহম ভাইয়ে পুন আমি রাম নয় আমি তোকে আবার সে ইয়ে করব এই কথা শ্রী রামচন্দ্রের কানে যাওয়াতে তিনি অত্যন্ত চিন্তিত হলেন যে জগতে আমার আচার আদর্শ প্রমাণের জন্য প্রতিষ্ঠার জন্য আমি আবির্ভাব হয়েছি আর সামান্য একটা বিষয়ে এত বড় একটা কথা যেখানে সীতার অগ্নি পরীক্ষা হয়ে গেছিল কোনো রকমভাবে তার কোনো দোষ ছিল না তথাপি প্রজাদের মধ্যে কোনো অসন্তোষ আসতে পারে জেনে তিনি আবার সেই সীতা সীতাকে কি করলেন বনবাসে পাঠিয়ে দিলেন এইরকমভাবে লক্ষণকে দিয়ে তিনি বনবাসে পাঠিয়েছিলেন বড় আশ্চর্য এসব কথা তো রামের সুত রামের সন্তান ছিল সেই সময় গর্ভে সেখানে লব এবং কুশ কুশের পুত্র অতিথি তার পুত্র নিষদ নিষদের পুত্র নভ তার পুত্র পুণ্ডরিক্ষ পুত্র ক্ষেমধন্যা এইভাবে ধীরে ধীরে সমস্ত এই বংশের বর্ণনা আছে পরবর্তী সময়তে এবার যে ইক্ষাকুর কথা বলা হয়েছিল যেটা হাঁচির দ্বারা জন্মগ্রহণ হয়েছিল যার ইক্ষাকুর পুত্র ছিল নিমি তিনি বশিষ্ঠকে ঋত্বিক রূপে গ্রহণ করেন বশিষ্ঠ যজ্ঞ আরম্ভ করে নিমিকে বলেন হে রাজন প্রথমে আমি ইন্দ্রের যজ্ঞেতে আহত হয়েছি আগে ইন্দ্রের যজ্ঞ আমি করব করার পর তোমার যজ্ঞ আমি এসে পরে করে দেব কিন্তু নিমি চিন্তা করলেন যে নিমি চিন্তা করলেন যে মাত্র দুদিনের এই সংসার এই জীবন মাত্র দুদিনের সেই জন্য কবে তিনি আসবেন বৈশিষ্ট্য আমার ওখানে যোগ্য শেষ হবে তারপর তিনি যোগ্য করবেন এটা ভালো মনে করলেন না তিনি বশিষ্ঠমুনি বললেন আগে ইন্দ্রের যজ্ঞ আমি করব ইন্দ্রের যজ্ঞ করার পর তোমার কাছে এসে আমি যজ্ঞ করে দেব কিন্তু নিমি মহারাজ চিন্তা করলেন যে জীবনের কোনো ঠিক নাই শুভকর্মের অনুষ্ঠান যত শীঘ্র করা যায় ততই ভালো কাজে তিনি অপেক্ষা না করে তিনি যজ্ঞ শুরু করে দিলেন যজ্ঞ করেছিলেন কুলগুরু আসবার অপেক্ষায় তিনি ছিলেন না তাতে বৈশিষ্ট্য মনে যখন ফিরে এলেন তাতে অত্যন্ত রুষ্ট হলেন গিয়ে নিমিকে অভিশাপ দিলেন নিমির দেহ পতিত হোক অকারণে অভিশাপ এ তো অন্যায় কিছু করেন নাই কেন জীবনের কোনো ঠিক নাই কবে তিনি আসবেন ততক্ষণে আমার জীবন থাকবে কি না গুরুর এইভাবে অন্যায় অভিশাপের ফলেতে নিমি অত্যন্ত দুঃখিত হলেন গুরুকে অভিশাপ প্রদান করেন নিমি বললেন লোভ পরদন্ত হয়ে তুমি এরকম বললে ধর্মের প্রতি তুমি নজর রাখলে না তোমার দেহ পতিত হোক এইভাবে নিমিত দেহ পতিত হয়ে গেল আর বশিষ্ঠ তারও দেহ পতিত হল বশিষ্ঠ আবার পরবর্তীকালে উর্বশী দর্শনে মিত্র ও বরুণের ঔরসে কুম্ভের মধ্যে সেটাকে রক্ষা করা হয় তাকে কুম্ভজনীয় বলা হয় জন্য আর বৈশিষ্ট্য আবার জন্মগ্রহণ করলেন আবার নতুন শরীর ধারণ করলেন ওই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণি আর নিমিত দেহকে গন্ধবস্তুর মধ্যে তৈল আদি গন্ধবস্তু প্রিজার্ভেশন রক্ষা করা হলো অনেক দিন যাবৎ যখন যজ্ঞ সমাপ্ত হওয়ার পর উপস্থিত দেবগণকে কথা নিবেদন করলেন মুনিগণ নিমি রাজার দেহ এমায় রক্ষা করে যজ্ঞ সমাপ্তি হওয়ার পর বললেন আপনাদের যদি ইচ্ছা হয় তো নিমিত দেহ আবার উত্থিত হোক দেবতারা বললেন তথাস্তু কিন্তু গন্ধবস্তু থেকে নিমি বললেন এই তো দেহের অবস্থা আমি আর দেহ ধারণ করতে চাই না আর দেহ এত বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে কখনো যেন আমার দেহ বন্ধন না হয় এইভাবে নিমি আর কোনো দেহ ধারণ করতে চাইলেন না সেই জন্য তিনি কি করলেন এই যে নয়নের আমাদের যে নিমেষ পরে এরকম চোখ ওর মধ্যে নিমি রয়ে গেলেন ঠিক আছে আর এই অরাজক দেশের অবস্থাকে সামাল দেওয়ার জন্য শেষে কি হলো নিমিরাজের দেহকে মন্থন করা হলো সে মন্থন করার পর একটা কুমার জন্মালো সে কুমার অসামান্য একটা প্রভাব তার ছিল তার নাম জনক নামা একটা পুত্র জন্মালো বিদেহের নিমি বিদেহ নিমির দেহ থেকে জন্মগ্রহণ করেছিলেন বলে বৈদেহ নাম তার হয় আর মন্থন থেকে তার শরীর হয়েছিল বলে তাকে মিথিলা বলছেন তিনি মিথিলা নামা মিথিলা পুরীও তিনি নির্মাণ করেন এইভাবে দেখা যায় তার নাম জন এই বংশেতে দেখা যায় ওই জনকের পুত্র উদাবসু তার পুত্র নন্দীবর্ধন নন্দীবর্ধনের পুত্র সুকেতু তার পুত্র দেবরাত দেবরাতের পুত্র বৃহদ্রথ তার পুত্র মহাবীর্য তার পুত্র সুধৃতি তার পুত্র ধৃষ্টকেতু তার পুত্র হরিয়াস্য তার পুত্র মরু এইভাবে মরুর পুত্র প্রতীপ তার তা থেকে কৃতরথ জন্মগ্রহণ করেন তার পুত্র দেবমেড় তার পুত্র বিশ্বুত বিশ্বুত পুত্র মহাদিতি এইভাবে ধীরে ধীরে বংশবলির জন্মগ্রহণ হয় বংশ বংশাবলীর বর্ণনা আছে পরবর্তী সময়ে এই যে এখানে বলা হলো সূর্য বংশের এই সমস্ত অনেক বর্ণনা আছে সূর্য বংশের সমস্ত এক এক বংশাবলীর বর্ণনা আছে